বিসমিল্লাহির রহমানির রহিম আজ মুক্ত আকাশ হওয়া সত্ত্বেও পৃথিবী সংকীর্ণ পৃথিবীব্যাপী সুশাসন না থাকায় মানুষ নিষ্পেষিত নিপীড়িত ও নির্যাতিত আর আকাশ বাতাস প্রকম্পমান ভারী হয়ে উঠেছে মাজদুমানের আর্তনাদে মানুষ প্রতিনিয়ত সমাজ ও রাষ্ট্রীয় অনাচারের যন্ত্রণায় কাতর এ যেন এক দুঃসহ বেদনা তবুও মানুষ নীতিহারা হয়ে পঙ্গপালের ন্যায় চুটছে অনৈতিকতার দিকে জীবনের শ্রেষ্ঠ সম্পদ ইজ্জত আব্রু হারিয়েও মানুষ নীরব নিস্তব্ধ চোখ বুঝে অন্ধ মুখ বুঝে ভোবা হয়ে অস্ত্র আর বুলেটের সামনে প্রতিবাদ হচ্ছে স্তব্ধ বিপ্লব যাদের উপর ভর করে সেই বিপ্লবীরা হারাচ্ছে তাদের প্রকৃত সৎ সাহস ঝিমিয়ে পড়ার সেই সুযোগে অত্যাচারীরা করছে বর্বর অত্যাচার জালিমেরা চালু রেখেছে জুলুমের স্টিম রুলার অনাচারের বদ্ধডুরে আঘাত হেনে বিপ্লবী যুবকেরা জেগে ওঠার দৃঢ় প্রত্যয়ে বাংলার মাটির প্রতিষ্ঠাতা ইসলামী সঙ্গীতে বহুল আলোচিত তারুণ্যের চেতনার শিল্পী জিয়াউদ্দিন আল আজাদের কথাও সুরে চমকপ্রদ আয়োজন দুঃসাহসী অভিযান সারা জাগানু প্রশাসন অ্যালবামের সুবিশ্বাস্য সাফল্যের পর এক গুচ্ছ জাগরণী সঙ্গীতের সাহসী পরিবেশনা দুঃসাহসী অভিযান আমরা সত্য নেয়ের গান গাই আমরা সত্য নেয়ের গান গাই